الله ولابن حبان ثم بما شئتا সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফকরাবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআন করিম নাজুল করেছেন এবং তার রসুলকে পাঠিয়ে কোরআনে কেরিমে যেসব বিধিবিধান উল্লেখ করা হয়েছে তার পূর্ণতা দান করেছেন রসুল্লাহ সাল্লামের রেসালাতের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা কাজের মাধ্যমে তার অনুমোদনের মাধ্যমে যাকে হাদিস বলা হয় আজকে এই সময় হাদিসের আলোচনা হবে আর বিষয়বস্তু হচ্ছে সালাত নামাজ আজকে নামাজ সম্পর্কে আমরা প্রথম আলোচনা শুরু করব এই বছরে যে হাদিসগুলি গোলগুল মারামে নবী করিম সাল্লা সাল্লামের সালাদ সম্পর্কে নামাজ সম্পর্কে লেখক উল্লেখ করেছেন সেই হাদিসগুলি পেশ করব এবং তার সাথে সাথে আরও বেশ কিছু হাদিস যেগুলি তার সাথে বিষয়বস্তুকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজন সেগুলি ইনশাআল্লাহ তালা পেশ করব আর এই হাদিসগুলির আলোকে হাদিস ভিত্তিক ফিক হাদিসের আলোকে ফিকা যেটাকে আমাদের সমাজে ফিকা বলে ফিক অর্থাৎ কেমন ভাবে আপনি হাদিস থেকে মাসলা মাসাইল নিয়ে আমল করবেন বাস্তব জীবনে ফিক অর্থাৎ শরীয়তের জ্ঞান এই শরীয়তের জ্ঞান মাসলা মাসাইলের জ্ঞান কোরআন সন্না থেকে নিতে হবে মানুষের কথা থেকে নাই মানুষের কথা সহযোগিতা করবে তাদের দৃষ্টিভঙ্গি তাদের যুক্তি হয়তো সহযোগিতা করবে যে তাদের দৃষ্টিভঙ্গিটা ঠিক না ঠিক নাই বিবেচনা করে দেখবেন ঠিক যদি হয় তো কেন ঠিক কোন হাদিসের ভিত্তিতে ঠিক কোন আয়াতের ভিত্তিতে ঠিক কিন্তু ফেক মানে এটা নাই বা ফেকা মানে এটা নাই যেমন আমাদের দেশের সাধারণ মানুষরা একসঙ্গে আলেমরা আলেমরা পর্যন্ত বুঝে যে মজাহের কিতাবে যা আছে তাই ফেকা আর তার উপর আমল করা ফরজ এসব অবাস্তব কথা যেটা শরীয়তের দৃষ্টিতে মোটেই ঠিক নয় শরীয়তের দৃষ্টিতে ফিক হচ্ছে যা কোরআন সন্না থেকে প্রমাণিত কোন আয়াত দ্বারা প্রমাণিত অথবা রসুল্লাহামের হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং সালাত আদায় করবেন নামাজ পড়বেন কেমন ভাবে যেমন ভাবে কোরআনে কেরিম আল্লাহ পাক বর্ণনা করেছেন আর যেমন ভাবে তার রসুল সাল্লাম তার কথা কাজের মাধ্যমে বাস্তবে নামাজ পড়ার মাধ্যমে সলাত আদায় করার মাধ্যমে আমাদেরকে সালাদ শিখিয়েছেন এবং নবী করিম প্রসিদ্ধ হাদি সল্লু কামার তুমনি ও সাল্লি তোমরা সলাত আদায় করো নামাজ পড়ো যেমন ভাবে আমাকে সলাত আদায় করতে দেখলে আমাকে নামাজ পড়তে দেখলে সাহবাহিকদেরকে সম্বোধন করেছেন তারা দেখেছেন আর দেখার পরে তা হাদিসে বর্ণনা করেছেন আর সেই হাদিসগুলির আলোকে আপনাকে নামাজ পড়তে হবে তো এই হাদিস যে হাদিসটি সামনে আছে সেই হাদিসটি একটা লম্বা হাদিস নবীলামের নামাজের বিবরণ সম্পর্কে সেফাতুসলা মানে নামাজের বিবরণ বা নামাজের বয়ান বা আবু সেফাতিসলা নামাজের বিবরণ কেমন এ সম্পর্কে এ হাদিসটি বড় লম্বা হাদিস এবং এই হাদিসের একটি ঘটনা আছে সেই ঘটনাটি হচ্ছে এমন এক ব্যক্তি নতুন মানুষ যে নবী করিম সাল্লা সাল্লামের নামাজ সচক্ষে কোনোদিন দেখেননি একদিন মসজিদ নবীতে আসলেন আসার পরে নামাজ পড়লেন সাহাবি মুসলিম হয়েছেন কিন্তু নামাজ সুন্দর করে পড়লেন না তাড়াহড়া করে অসম্পূর্ণ নামাজ নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে একবার নয় দুবার নয় তিনবার করে ফিরালেন ওই কে এখানে সংক্ষেপ করেও এত লম্বা হাদিস তো প্রথম অংশটুকু আগে হাদিসটা শুনিয়ে দিই যা আবু হাজি আল্লাহ থেকে বর্ণিত সেই ঘটনা হচ্ছে এইরকম যে সাহাবাই কেরামদের একজন নতুন মুসলিম নবিসামকে দেখলে নবিসামের সাথে একবার সাক্ষাৎ করলে সাহাবি হয়ে যান নবী করিম সাল্লা সাল্লামের সাথে একবার ইমানের অবস্থায় দেখা হইলেই সাহাবি কিন্তু নবী সাল্লাম থেকে সচক্ষে দেখে বা শোনে নবীর নামাজ শিখেননি নাম ছিল তার খাল্লাদ বিন রাফে খাল্লাদ বিন রাফে দেখাল আল মসজিদা একদিন মসজিদে প্রবেশ করলো ফাসাল্লা গাইরা মুজিয়া এমন নামাজ পড়লো যেটা যথেষ্ট নয় নামাজ কমের পক্ষে যাতে যথেষ্ট হয় মানে কবুল হওয়ার যোগ্য হয় এটা হচ্ছে সর্বনিম্ন নামাজ আর আরেকটা নামাজ হচ্ছে নামাজ কামেলা সালাতান কামেলা পূর্ণাঙ্গ নামাজ আরো সুন্দর করে নামাজ পড়া লম্বা করে নামাজ পড়া লম্বা তেলাওয়াত লম্বা সেজদা লম্বা রুকু এটা হচ্ছে পূর্ণাঙ্গ নামাজ তাহলে কমের পক্ষে সলাতন মুজিয়া হইতে হয় মানে আজ্জা ইজি মানে যথেষ্ট হওয়া চলার মতো কবল হওয়ার যোগ্য আর এর নিচে যদি হয় যা অধিকাংশ লোকের নামাজ আজকাল আমাদের সমাজে তাড়াহড়ার নামাজ জলদি করে নামাজ পড়া সেজদা থেকে উঠে না বসে আবার সেজদা ঠুকে দেওয়া রুকুতে সোজা না হয় রুকুতে একটি গিয়ে রুকুতে উঠলো সোজা দাঁড়ালো না ধাই করে আবার সেজদায় চলে গেল হ্যাঁ এইরকম নামাজ বিশেষ করে দেশীয় তারাবের নামাজ এই নামাজ যথেষ্ট নামাজ নয় কবুল হওয়ার যোগ্য নামাজ নাই তা কমের পক্ষে সালাতন মুজিয়া যথেষ্ট নামাজ মানে কবুল হওয়ার যোগ্য নামাজ পড়তে হবে আর তার চাইতে সুন্দর হচ্ছে ভালো হচ্ছে যে পূর্ণাঙ্গ পারফেক্ট নামাজ পড়তে হবে কামেল নামাজ পড়বে এই বিষয়টি এই হাদিসগুলির আলোকে জানবেন তো ওই ব্যক্তি তার নাম কি বললাম খাল্লাদ বিন রাফে রাফের ছেলে খাল্লাদ দাখাল মসজিদে মসজিদে প্রবেশ করলো ফাসাল্লাহ সালাতান গায়রা মুজিয়া এমন নামাজ পড়লো যা যথেষ্ট নাই কবুল হওয়ার যোগ্য নাই সেই সময় নবী দেখছিলেন হয়তো জামাত হয়ে গেছিল আর তার নবী সাল্লাম বসেছিলেন আর লোকটি আসলো নামাজ পড়লো ফালাম্মা ফারাগ আমিন সালাতি যখন নামাজ থেকে সেই ব্যক্তি ফারিক হলো বা নামাজ শেষ করলো যা এলাম নবী সাল্লাহ তখন নবী সাল্লামের কাছে আসলে আসার পরে ফাসাল্লাম আলী সালাম করল ফারাদ্দা আলী ইসালাম রসুল্লাহাম সালামের জবাব দিলেন সুম্মা কাল তারপর বললেন ইর যে ফাসাল্লে ফিরে যাও ফাসাল্লে হ্যাঁ অতপর সাল্লা তাদের করো নামাজ পড়ো ফাইন না কালাম তুসাল্লি নিশ্চয়ই তুমি নামাজই পড়নি নামাজ পড়েছিল না পড়েছি পড়েনি হ্যাঁ কিন্তু নবী কি বললেন তুমি নামাজ পড়ইনি মানে এই নামাজ পড়া না পড়া সমান যখন কবুল হওয়ার যোগ্যই হয়নি তো নামাজ যেন পড়ইনি একজন নামাজ পড়েনি আর আর একজন মুরগির ঠোকর মার দানা খাওয়ার মতো করে নামাজ পড়লো পাখির ঠোকর মারানোর মতো এই নামাজ আর বে নামাজ দুটো সমান এই হাদিস প্রমাণ করে ফাইন্দা গেলাম তুসাল্লি নবী মিথ্যা কথা বলেন তাই না অতিরঞ্জন বাড়াবাড়ি কথা তো নবী সাল্লামের জবান মোবারক দিয়ে বেরোতে পারে না তুমি নামাজই পড়নি মানে যে নামাজ পড়েনি আর তুমি নামাজ পড়েছো কিন্তু কবুল হওয়ার যোগ্যই দুটোই সুতরাং তুমি নামাজ যেন আল্লাহ যে নামাজ মিনিমাম চেয়েছেন যেটা চলার মতো সেই নামাজ তুমি পড়ো ফারাজা লোকটা ফিরে গেল ও আমেলা ফি দ্বিতীয়বার আবার নামাজ পড়লো যেমন প্রথমবার নামাজ পড়েছিল তাতেও তাড়াহড়া ছিল নিশ্চয়ই একটু ভালো করার চেষ্টা তো করেছে কারণ একটা মানুষের তো কমন সেন্স আছে তাই না যদি শরীয়তের জ্ঞান নাও থাকে তো একটা মানুষের সাধারণ জ্ঞান আছে না নেই যদি আপনাকে বলা হয় যে কাজটা করলেন ঠিক হয়নি যান আবার করেন একটু ভালো করার চেষ্টা তো করবেন তো এমন নয় যে আগে যে নামাজ পড়েছে হুবহু এইরকমই নামাজ পড়েছে কিছু ঠিক করার চেষ্টা করেছে হয়তো সোম্মা জাহেল নবী সাল্লাহ তারপরে আবার নবী সাল্লামের কাছে সেই সাহাবি আসলেন ফাঁকা আল্লাহ নবী সাল্লাম তাকে বলেন ইর যে ফাসাল্লে ফাইন্না কালাম ফিরে যাও পুনরায় নামাজ পড়ো ফাইন্না কালাম তোসাল্লে তুমি নামাজই পড়ো না আবার গিয়ে নামাজ পড়লো আবার ফিরে এসে সালাম করলো নবী সালামের জবাব দিলেন তারপরে আবার বললেন ইর যে ফাসাল্লি ফাইন্না কালাম তোসাল্লে ফিরে যাও হ্যাঁ আবার নামাজ পড়ো কেন তুমি নামাজই পড়নি সালাসামার রাত তিনবার করে নবী ওই লোকটিকে ফিরিয়ে দিলেন তিনবার করে লোকটি নামাজ পড়লো তারপরে তিনবার নামাজ পড়ার পরে আবার একই নামাজ নামাজ পড়ে এসে আবার সালাম করলেন ওই সাহাবি তখন নবী সাল্লাম বললেন নামাজ নামাজ হয়নি তোমার তখন ওই লোকটি সাহাবি আল্লাহর শপথ করে বললেন ওয়াল্লাহে মা ও হোসেন আল্লাহর শপথ করে বলছি এর চাইতে ভালো নামাজ আমি পড়া জানি হাসান মানে ভালো করা হাসান মানে সুন্দর ভালো মা হোসেন গাইরা গায়ের মানে না হাজা এর ব্যতীত এর ছাড়া ভালো আমি জানি মা হোসেন গাইরা হাজা সুতরাং ইয়া আল্লাহ আপনি আমাকে শিখিয়ে দেন এটা হচ্ছে নমনীয়তা একজন বেদুইন হইল তাদের মধ্যে এই আখলাক চরিত্র ছিল আজকাল যদি কোন নামাজি ভুল করে আর তাকে শিখান কোন আলম শিখায় তো শয়তান তাকে ধরে নেন আত্মহংকার তাকাব্বর অহংকার আপনি শিখাতে এসছেন আর যদি কিছুই না বলে তা আপনার দিকে গরম মেজাজ দেখে ওকে বলছেন যে আপনার নামাজে তো এটা ঠিক করলেন আপনি নামাই তো পড়লেন এটা তো ঠিক হলো না হ্যাঁ আপনি যে এত তাড়াহাড়া নামাজ পড়লেন এটা ঠিক হলো না এই গত সপ্তাহে এটা উর্দু ভাষী নামাজের পরে এটা লম্বা টানে সেজদা দিয়েছে সালাম ফেরার পরে দোয়াটকল আমার পাশে নামাজ পড়ে এই মসজিদে এটা লম্বা সেজদা দিয়েছে সেজদার থেকে উঠে সেই লোকটা যেমন বসছে সালাম করে বললাম যে কেমন আছে ভালো আছে এইসব জিজ্ঞাসা করার পরে তো কথা বলার জন্য একটু রাস্তা চাইছে তো রাস্তা দিচ্ছে না প্লেস দিচ্ছে না কথা বলার তা বুঝতে পেরেছে ও বিদাতপন্থী আছে যে আমার এই সিজদার উপরে কিছু বলবে হয়তো কথা বলার জন্য প্রথমে একটা ভূমিকা বান তো কেমন আছে ভালো আছে কোথায় কাজ করেন বলছে আপনার কেমন হলাম ভাই কোথায় কাজ কম করেন একটু রাস্তা খুঁজছেন একটু কথা বলার সুযোগ ডাইরেক্ট যদি বলি এটা ভুল করলেন তো বিপদ ও রাস্তাকে এমন কলব বন্ধ আছে তার কথাবার্তা বন্ধ কথাই বলবেন আমার সাথে চান্সই দিচ্ছে না তখন দেখলাম যে তার বেশি দুনিয়ার কথা বলতে চাই না তো ঠিক আছে সরাসরি ওইটাই বললি যে শেষদাটা করলেন এটা কিসের শেষদা কেন কেন কেউ বলে যে এই শেষদা কিসের বলছে দোয়া সেজদার মধ্যে দোয়া কবুল হয় বলবে বাবা সেজদার মধ্যে যে দোয়া কবুল হয় ওটা নামাজের মধ্যে কার সেজদা নামাজের বাইরে সেজদায় তেলাওয়াত ছাড়া আর সেজদায় শুকুর ছাড়া তিন নম্বরের কোন সেজদা নেই শুনে রাখেন ভালো করে সেজদায় তেলাওয়াত কোরআন কেরেমে কতটি সেজদা আছে পনেরোটি চোদ্দটা না পনেরোটি বলবেন জি চোদ্দটা ফেকার কিতাবে আছে দেশীয় ফেকার কিতাবে কিন্তু হাদিসে পনেরোটি আছে ফেকাকে চেক করতে হবে হাদিস দিয়ে বুঝতে পারলেন মানে মানুষের কথাকে মানুষের মতামতকে আমাদের কথাগুলিকে চেক করতে হবে রসুলের হাদিস দিয়ে রসুল উল্লাহ হাদিসের সুরা হজে দুটো সেজদা আছে আর সুরা সদেও সেজদা আছে এই সুরা সদের সেজদা আর সুরায় হজের দুটো না একটা এই নিয়ে দ্বিমত আছে আইম্মা কেরামদের ইমাম শাহির কাছেও চোদ্দটা কিন্তু সুরা সদটা অফ সুরা সদ নেই আর সুরা হজে দুটো আছে আর এমাম আবু হানিফার কাছেও চোদ্দটা সুরা সদ আছে কিন্তু সুরা হজে একটা দুটো নেই আর সেই হাদিস মোতাবেক প্রমাণিত সুরা হজেও দুটো আছে আর সুরা সদেও শেষদা আছে বুঝতে পারলেন তাহলে এমাম সাফিরও ভুল হইতে পারে আর এমাম আবু হানিফা রহমতুল্লাহও ভুল হইতে পারে রহমতুল্লাহ আলী মাজমাই ঠিক না আমারও ভুল হইতে পারে হচ্ছে ভুল হলে সব সময় ছেড়ে দেবেন ছেড়ে দেওয়া ফরজ ভুল হলে ছেড়ে দেওয়া খরচ শুধু জায়েজ নয় ছেড়ে দেওয়া খরচ আর আমাদের দেশে যে ফার্সিতে একটা কথা আছে আর ওটার বাংলা আছে যে খাতায় বুজুর্গান গিরিফতান খাতাস কি বুঝলেন আমাদের সেটা ওয়াজ তো ফার্সি ভাষা না বললে ওয়াজই হয় না দুই একটা শুনেন ফার্সি আমরা জানি কিন্তু বলি না খাতায় বুজুর্গান গেরেফতান খাতাস খাতা মানে ভুল আর বুজুরগান মানে বুজুর্গরা বহু বচন বুজরুগের বহু বচন সে বুজরুগান গেরেস্তান মানে ধরা গেরেস্ট মানে পকড়াও করা খাতা আস্ত মানে ভুল আর আস্ত মানে হয় বা আছে রয়েছে এগুলি অর্থ আস্ত মানে তো বড়দের ভুল ধরাও ভুল আমাদের বাঙালি সমাজে একটা কথা আছে বড়দের ভুল ধরাও ভুল না বড়দের অপমান করা ভুল ভুল ধরা ভুল সেটা দেখেন ভালো করে কারেকশন করেন যেগুলি ভুল কথা আছে সেগুলির কারেকশনের প্রয়োজন আছে বড়দের ভুল ধরা ভুল না বড়দের মানহানি করা অপমান করা ভুল বড়দেরকে সংশোধন করতে হবে তার যদি ব্যক্তি জীবনের ভুল হয় তাহলে নির্জনে তার ভুল দিয়ে যদি কারো ক্ষতি না হয় তাহলে একা একা আর তার ভুল দিয়ে যদি অন্যের ক্ষতি হয় তাহলে যাদের ক্ষতি হচ্ছে তাদের সামনে সেটা দেখেন ভালো করে কোন বড় মানুষ বড় বাপও হইতে পারে আলেমও হইতে পারে আর দাদাও হইতে পারে কোনো মুরব্বী হইতে পারে ঠিক না যদি তার টাকা নিচে কাপড় তার ভুল দিয়ে আমার ক্ষতি আছে আপনাদের ক্ষতি আছে এটা বুড়ো লোক দাড়ি পাকা টাকা নিচে কাপড় তাতে আপনাদের কারো ক্ষতি হবে তাহলে এতগুলো লোকের সামনে তাকে বলবেন কি দাড়ি পেকে গেছে আর দাড়ি রেখেছেন মেয়া আর টাকা নিচে কেন কাপড় বলবেন না অপমান করলেন অপমান করা বলবেন ভুল ধরা ভুল নাই একা পেয়েছেন বেরোচ্ছে সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন টাকা নিচে কাপড় এটা তো হারাম এটা কাবিরা গুনা এটা বলা জরুরি বুঝতে পেরেছেন তাহলে ভুল ধরা ভুল না অপমান করা ভুল আর যদি দেখেন যে একজন বড় মানুষ মানে মুরব্বী বুজুর্গ এসে এখানে বিদাতি কথাবার্তার পেছন দিকে কাউকে বলছে বহু জায়গায় আমাদের ই ইয়ে হয় ফজাল আমলের দর্শ হয় হ্যাঁ তবলি নেশাবের শিক্ষা হয় যাবেন তো কি করবেন একা একা বলবেন ওকে একা একা বলবেন সবার সামনে জানিয়ে দেবেন যে এখানে একজন কিন্তু এই যে বিদাতের দিকে ডাক ডাকছে আমাদের ওখানে জাকের পার্টির অনুষ্ঠান হয় কেউ যদি বলে তো কি বলবেন যে যা ওকে পার্সোনাল একটু সাবধান করে দিই যথেষ্ট না যেহেতু শির্ক বিদাতের দিকে দাওয়াত দিচ্ছে সুতরাং সবার সামনে তাকে বলতে হবে যাতে অন্যরা যারা জানে না জাকের পাটি কি জিনিস আটরসি কি জিনিস আর চিস্তিয়া কি জিনিস সাবেরিয়া কি জিনিস জানে না তারা যাতে করে ভুল পথে না চলে যায় বিভ্রান্ত না হয় কারণ দাঁড়িয়ে নিয়ে এসছে আর আসার পিছনে বসে আবার ও বিশ্বের বিদাতে দাও দিচ্ছে সুতরাং সবার সামনে বলতে হবে এটা মানহানি নাই আল্লাহর খাতিরে বলতে হবে দিনের খাতিরে বলতে হবে বুঝতে পেরেছেন তো কি বলতে বলতে এত দূর গেলাম হ্যাঁ এই লম্বা সিজ আজকাল মানুষ সংশোধন করতে চাইলে সংশোধন নেবে না শয়তান এখানে বড় চান্স পেয়েছে এটা আমাদের ভারত উপমহাদেশের লোকদের বেশি খারাপ চরিত্র করে আরবরা অনেকটা ভালো আরবদেরকে যদি বলেন যদি মনে কবুল নাও করে কমপক্ষে বাহ্যি বলে জাজাকাল্লাখে হ্যাঁ শুক্রান বলবে না পরীক্ষিত এটা সে ভিতরের মালিক আল্লাহ পাকে জানে অন্তর থেকে কবুল করলো করলো না হ্যাঁ সেটা আল্লাহ হিসাব কিন্তু আপনি বাহ্যিক থেকে লোকটা আপনাকে শুক্রান বললো থ্যাংক ইউ লোকটা বললো আল্লাহ খের আপনাকে দোয়া দিল আপনি আমাকে একটু ইয়ে করলেন সতর্ক করলেন ব্যাস তারা মানবে না মানে আর একজন মাদানী সাহেব ছিলেন ওই ভটকিলি বৃদ্ধ মানুষ উনি এসে তখন বললেন না কথা তো সাহেব আপনাকে ঠিকই বলছে আপনি কেন কবল করতে চাইছেন না দেখলো যে না দুজন বলতে লাগলো তখন উঠে তাড়াতাড়ি শোনা শুরু করে দিল এটা হচ্ছে আমাদের দেশের বিদাতি সিজদা সালাম ফেরার পরে বা এমনি মসজিদে বসে আছে আছে দিল একটা সেজদা কিসের সেজদা বলছে সেজদার দোয়া করছে যে কোনো হাদিসে সেজদার কথা উল্লেখিত হয়েছে তার মানে হচ্ছে নামাজ যে কোনো আয়াতে রুকুর কথা উল্লেখ করা হয়েছে বা হাদিসে রুকুর কথা উল্লেখ করা হয়েছে তার মানে নামাজ অর্কাও মার রাখেন মানে কি রুকুকারীদের সাথে রুকু করে একটা রুকু করা টান দাও নাকি কেউ যদি বলে যে কোরআনে তো রুকুর কথা আছে ওর কাউ মার রাখ এটার সাথে রুকু করো সুতরাং দু তিনজনে এসো আরেকটা রুকু করে টান দাও মসজিদ থেকে চলবে না রুকু মানে নামাজ এখানে ওর কাউ মার রাখেন মানে সাল্লুম আল মুসল্লিন মুসল্লিদের সাথে নামাজ পড়া যে নামাজের মধ্যে একটা রুকু আছে প্রত্যেক রাখাতে ওই রকমই সেজদা করো কোরআন আল্লাহ বলছেন হ্যাঁ যে আল্লাহকে শেষদা করো ফসজুদুল্লাহ ফসজুদুল্লাহ মানে কি দা করবে টান দেবে শুকুরানা সেজদা আর কি বললাম তেলাওয়াতের সিজদা ছাড়া অন্য কোন সিজদা নেই আর একটা কথা বলতে গিয়ে বলেছিলাম যে যে কোনো মানুষের ভুল হইতে পারে ভুল ধরা ভুল নাই কিন্তু মানহানি করা আর ভুল ধরলে মানুষ বিভ্রান্ত হবে যেমন মাসলাই যদি আমি না বলি যে পনেরোটা সেজদা আছে না চোদ্দটা অনুসারে বলেছে ওটাও ঠিক এটাও ঠিক তাহলে আমি খেয়ানত করলাম দিনের কারণ এই ক্ষেত্রে আপনার তাহলে হক জানতে পারবেন না এই ক্ষেত্রে সতর্ক করা জরুরি তাদের এতে মানহানি না কারণ তারা নিজেরাই বলেছেন যে আমাদের মজার মানে হ্যাঁ? আমাদের কথার উপর নির্ভর করে আমরা ফতুয়া দিয়েছি ফতুয়ার নির্ভর করে ফতুয়া দিবে জমুক সাহেব বলেছেন বাবা বলেছেন অম সাফি বলেছেন বলে ফতুয়া দেবে মালাম ইয়ারেফ যতক্ষণ পর্যন্ত জানবে না মেন আইনা কুলনা কোথা থেকে এই কথাটি বললাম কোন আয়াতের ভিত্তিতে বললাম কোন হাদিসের ভিত্তিতে বললাম বুঝলেন না তাহলে তারা বলেছেন যে ফতুয়া দিতে চাও তো আমাদের কথার উপর নির্ভর করে ফতুয়া দিয়ে না যে অমুক সাহেব বলেছেন বরং ফতুয়া দিবেন কিসের ভিত্তিতে কোনখান থেকে কোন উৎস থেকে নিয়েছেন কোন আয়াত থেকে মশলাটা নিয়েছেন কোন হাদিস থেকে মশলাটা নিয়েছেন তো এইরকম আমাদের দেশে অনেক কথায় ভুল আছে বড়দের ভুল ধরা ভুল এ কথাটা ভুল এইরকমই আল্লাহ আল্লাহর বিনা কি বিনা হুকুমে গাছের পাতা রনে না কথাটা ঠিক না ভুল ভুল এই কথা সংশোধন আছে আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা রনে হুকুম না হুকুমের জায়গায় ইচ্ছা ঠিক আর হুকুম লাগালে ভুল আর মানে কেমন করে এটা ভুল কেমন করে সহিগুলো অনেক সময় আলোচনা করেছে ওদিকে গেলে হাদিস ওদার শেষ হয়ে যাবে আর আজকে আবার পানি নেই আর একটা কথা ওই জন্য তাড়াতাড়ি সারতে হবে যাতে আপনারা খেয়ে দিয়ে নিজের নিজের উজুর ব্যবস্থা করেন কোথা থেকে আল্লাহ পাক সব কিছু ইসলা করে তো নবী করিম সাল্লাহামকে ওই ব্যক্তি শপথ করে বললেন যে আল্লাহ আল্লাহর কসম করে বলছি মা হোসেন এর চাইতে ভালো জানেন ফাল্লেমি সুতরাং শিখিয়ে দেন শিখতে চাওয়া না জানলে শিখতে চাওয়া এটা জ্ঞানীর পরিচয় নবী করিম সাল্লাম বলেছে ইন্নামা শেফাউল এই আসওয়াল অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জ্ঞানীকে জিজ্ঞাসা করে দেওয়া আপনি জানেন না আপনার মধ্যে রোগ আছে সুতরাং এই রোগের চিকিৎসা হচ্ছে আসওয়াল মানে সওয়াল আহলি এল আলেমকে জ্ঞানীকে কোরআন সন্না যে জানে তাকে জিজ্ঞেস করে না যে আপনার চাইতে বেশি জানে তাকে জিজ্ঞাসা করে না নবী করিম সাল্লাম তখন তাকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত বিশেষ করে যেগুলি ফারাইজ ফরজ নামাজের রুকুন ওগুলো শিখিয়েছেন এই হাদিসে যে বিষয়গুলি উল্লেখিত হয়েছে সেগুলি অধিকাংশ হচ্ছে রুকুন নামাজের মধ্যে তিন রকমের বিষয় রয়েছে নামাজের মধ্যে তিন রকমের বিষয় রয়েছে আপনার সহজে যদি জানতে চান কোন কিতাবের মাধ্যমে তাহলে হ্যাঁ, আদরসুল মহিম্মা আরবি কিতাবের নাম ছোট্ট একটা পুস্তিকা শেখ বাদ রহমতুল্লাহ আলহ যার বাংলা অনুবাদ আমি করেছি কিতাবটার নাম হচ্ছে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা তো ওতে আপনারা পেয়ে যাবেন বাকি এই বিষয়গুলি ফিকের কিতাবে আছে ফতোয়ার কিতাবে আছে যে নামাজের মধ্যে প্রথম বিষয় হচ্ছে রুকুন নামাজের রুকুন মানে নামাজের স্তম্ভ নামাজের খুঁটি নামাজের মধ্যে রুকুন হচ্ছে কতটি চোদ্দটি মাসা নিয়মিত ইসলামী সেন্টারের ক্লাসে আসলে এটা ফাইভ নামাজের রোকন কতটি চোদ্দটি জানা আছে চেষ্টা করলে গনে মানে বলতেও পারবেন অনেকে যারা নিয়মিত এখানে আসেন আর যারা নামকে আসতে আসেন মাস দু মাসে তিন মাসে একবার আসলেন আর তারপরে বাইরে বলে পড়ে না আমি ইসলামিক সেন্টার যাই নিয়মিত যাই মানে মাস দুই মাসে একবার আমরা নিয়মিত যাই ও আবার কি বলবেন যা দুই মাস আগে এক মাস আগে কিছু শুনেছিলেন ও খেয়ে ফেলেছেন খিদা লেগেছে খেয়ে ফেলেছেন ভুলে গেছেন তো মনোযোগ সহকারে এলম শিখতে হবে এলমের ওপরে মনোযোগ দিতে হবে তাহলে এলম আসবে আর এলমের ওপর নির্ভরশীল হচ্ছে আমল আগে আমল নয় আগে হচ্ছে জ্ঞান আগে জানবেন তারপরে কদম উঠাবেন এখানে পা রাখা যাবে কি যাবে না আগে জায়গাটা জানছেন সমতল কিনা পা রাখা যাবে কিনা না সাপনা বিচ্ছু আছে না কাঁটা আছে আগে জানছেন তারপর পা রাখছেন তাই না জানাটা হচ্ছে এলম আর পা রাখাটা হচ্ছে আমল সবসময় মনে রাখে যে কোনো দুনিয়ার ক্ষেত্রে এটা বলতে হয় না যে ব্যবসা করতে যাচ্ছেন যে চাকরি করতে যাচ্ছেন যে টেকনিক্যাল কাজ আগে জানছেন তারপরে ওই কাজে যাচ্ছেন না জেনে কেউ কাজে যায় না কমপক্ষে চলার মতো কাজ জানছেন তারপর এটা শুরু করছে তো রসুল্লাহ সাল্লাম তখন নামাজের রোকনগুলি সেখানে আমাদের মধ্যে প্রথম বিষয় যেগুলি হচ্ছে সেগুলি হচ্ছে রোকন রোকনের কোন একটি যদি ছুটে যায় আর সেটা আদায় করা আর সম্ভব না হয় তাহলে সেই নামাজ হবে না রোকন ছুটলে নামাজের রোকন ছুটলে আর আদায় করতে আর পারলেন না তাহলে নামাজ হবে না রাকাতের মধ্যে যদি রোকন হয় তাহলে ওই রাকাতটি ক্যান্সেল গেল যেমন সেজদা সেজদা হচ্ছে রাকাতের রোকন তাহলে ওই রাকাত যেই রাকাতের সেজদা একটা কমে গেল বা দুটা কমে গেল রুকু করেননি আপনি ছুটে গেছে রুকু তাহলে ওই রাকাতটা গেল আর তারপরে হচ্ছে ওয়াজিবাত গুলিও ফরজ আর ওয়াজেব গুলিও ফরজ ওয়াজেব ফরজ কোনো পার্থক্য নেই এই জন্য রুকুন বললাম প্রথমগুলি চোদ্দটা আর ওয়াজেব হচ্ছে কয়টি আটটি হচ্ছে ওয়াজেব এই ওয়াজেব আর রুকনে পার্থক্য যে ওয়াজেবের কোনো একটা যদি অনিচ্ছাকৃত ছুটি ইচ্ছা করে ছাড়বেন না নামাজ হবে না ইচ্ছা করে ছাড়বেন নামাজ হবে না অনিচ্ছাকৃত ছুটে যায় তাহলে তার ঘাটতি পূরণের সুব্যবস্থা আছে আল্লাহ পাক দিয়েছেন তা হচ্ছে তার ঘাটতি পূরণের ব্যবস্থা হচ্ছে সেজদায় সহ ভুলের সেজদা ভুলে যদি বেড়ে যায় কমে যায় সন্দেহ হয় তিন ক্ষেত্রে সহ সেজদা কমে গেল তার মানে কোন একটা অজেব কমে গেছে অজেব ছুটেছে তাহলে এই ঘাটতি পূরণ করবেন কি দিয়ে সহ সেজদা দিয়ে আর এই চোদ্দ আর আট বাইশটি তাই না এই বাইশটির পরে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলি সন্ন্যত আছে আর মুস্তাহাব আছে অনেকগুলি সন্ন্যত আছে সোনান আর সেগুলি হচ্ছে মুস্তাহাব করলে ফুল নেকি আর যত কমাবেন তত নেকি কমবে কিন্তু নামাজ হয়ে হ্যাঁ যদি ফুল আপনি সন্ন্যত মোতাবেক নামাজ পড়েন তাহলে ফুল নেকি ফেলেন আপনি হ্যাঁ নামাজের কিছু বাহ্যিক দিক আছে আর কিছু আভ্যন্তরীণ দিক আছে জাহেরি আছে আর বাতেনি আছে বাতিল হচ্ছে নামাজের মধ্যে খুশু নামাজের মধ্যে বিনয়ী হওয়া নামাজের মধ্যে একগ্রতা মন লাগিয়ে নামাজ পড়া অর্থ বুঝে নামাজ পড়া যেটা দেখার বিষয় দেখে বোঝা যায় না আপনিও নামাজ পড়ে পাশের লোক নামাজ পড়ছে দুই নামাজের আন্তরিকতাতে আর অর্থ বুঝায় আর আল্লাহর সামনে দাঁড়িয়েছি হয়তো এই আমার শেষ নামাজ এতে আসমান জমিন পার্থক্য একজন তার দোকানপাটের হিসাব নিকাশ করছে নামাজ পড়ছে আর আর একজন আল্লাহর সাথে এমন ভাবে মগ্ন হয়েছে কথা বলায় দুনিয়ার খবর নাই ঠিক না তা নামাজের কিছু ভিতরের গুণ আছে বাতিনি গুণ আর কিছু হচ্ছে বাহ্যিক গুণ সেগুলি সন্ন্যাত মোস্তাহাব যত সুন্দর করে পালন করবেন হাদিসের আলোকে সেই হাদিসের আলোকে তত সুন্দর নামাজ হবে এই তিন রকম বিষয়গুলি ইনশাআল্লাহ নামাজের সেফাতে আমাদের আসবে এই হাদিসটা শেষ করা যাক নবী করিমসাল্লাম যে তালিমটা যে শিক্ষাটা দিয়েছিলেন ওই খাল্লা বিন রাফেকে ওটাই এই হাদিসা আছে তার পূর্বে তুমি অজুকে পূর্ণরূপে করো আসবাগা মানে পূর্ণ মাত্রায় সুন্দর করে উজু করা আসবেগিল অজু অজু সুন্দর করে করো তাহলে এতে নামাজের পূর্বে নামাজ এখন শুরু হয়নি নামাজ শুরু করার আগে কি করতে হবে উজু <coughs> করতে হবে এটা শর্ত বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে নামাজের শর্ত নামাজের শর্ত কয়টি বলতে পারেন নয়টি মাসা নামাজের শর্ত নাকি তার মধ্যে একটি হচ্ছে উজু তাহার পবিত্রতা তারপরে কিবলামুখী হয়ে যাও কিবলামুখী নামাজ শুরু করার পরে মানে বের তাহমিয়া পরে হবে না আগে আগে নামাজের বাইরে যেগুলি হুকুম আছে জরুরি সেগুলিকে কি বলে রোকন বলে না অন্য কিছু বলে শর্ত বলা হয় শর্ত তাহলে উজু নামাজের জন্য শর্ত রুকন বলবেন নামাজের বাইরে আগেই বলতে হবে এইরকম কিবলামুখী হওয়া নামাজের জন্য শর্ত নামাজের আগে কিবলামুখী হইতে হবে তাকবির তাহরিমা দেওয়ার আগেই হ্যাঁ কিবলামুখী হইতে হবে এমন নাই যে কিবলা তো এইদিকে আপনি একটু এদিকে ডান দিয়ে কাত কুথিয়ে আসেন আর তারপরে আল্লাহ আকবর বলে দিকে চলবে না তকবির তাহরিমা দেওয়ার আগে কিবলামুখী হয়ে যেতে হবে তারপরে কি করো তাকবির দাও ফাকাব্বির তকবির দাও বললেন যে নিয়াত পড়ো হ্যাঁ তালাফাজ বিন নিয়া নামাই তো পড়ো তালাফাজ বিন নিয়া মানে নামাজ নিয়ত উচ্চারণ করো আছে হাদিসে কোন আলেমকে যদি বলে যে নিয়ত পড়া মুস্তাহাব তাহলে তাকে বলেন যে আপনার মত পর্যন্ত সময় দিয়েছে শেখ মুদিন আপনার মত পর্যন্ত সময় দিয়েছে এক বছর দু বছর না মরা পর্যন্ত সময় যে কোন একটা হাদিসে নামাই তো পড়া আছে যতদিন বাঁচেন সময় থাকে একটা হাদিস দিতে হবে সহি হাদিস একটা হাদিস দিতে হবে চলেন জয়ীফ হাদিস আর একটু ডিসকাউন্ট দিল জয়ীফ হাদিস দলিল নয় তারপর নেই সেই জন্য দিলাম সুযোগ না হলে দিতাম না কারণ জয়ীফ হাদিস দলিল নয় আসলে দুর্বল যে বিশ্ব সূত্রে প্রমাণিত হইল না ও দলিলই নয় আসলে তারপরে যেহেতু নাই জয়ীফও নেই সেই জন্য একটু ছাড় দিলাম জাল বানিয়ে নিতে পারে জালের দরজা কেমন পর্যন্ত খোলা আছে আচ্ছা তারপরে আসবে আপনার আর একটা আমাদের দেশে প্রচলিত নতুন কাজ আছে সেটা হচ্ছে তকবির তাহিমার আগে আর কি করে নাওয়াই তো আগে পড়ে না যায় না তো আগে পড়ে যায় না ওজের আগে তাহলে তাদের নামাজ আমাকে শিখতে হবে বলার জন্য আপনাদের কারণ এই নামাজ তো হাদিসে নাই সুতরাং পাইনি তো জায় নামাজের দোয়া পড়ার নেই আসছে ওই দোয়া কখন পড়তে হবে তখন ইনশা আল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত শুনবে তারা ভুল করেছে তকবীরের আগে নয় সেই জন্য পরে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে তকবীরের পরে সানার জায়গায় ব্রেন খুলেন তাহলে বুঝতে পারবেন যে কোনখানে ভেজাল আছে হ্যাঁ ভেজাল এই সৌদি আরবের কোরআন হাদিসের শিক্ষাতে এখানে ভেজাল আছে না দেশে যে শিক্ষা সে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে ভেজাল আছে বুঝতে হবে তাহলে যদি নিয়ত পড়তে হয় তো সবকিছুতেই পড়তে হবে হ্যাঁ সমস্ত নেক আমলে পড়তে হবে বাপ্পার কাছে টাকা পয়সা ড্রাফ করছেন এখানে সাংবাদিক পাশে ড্রাফ করছেন না হয়তো পড়েন না কেন না হয়তো পড়েন না ওটা নেকির কাজ সবের কাজ নাই বরং ওটাও তো ফরজ বাপ মায়ের সেবা করা বাপ মায়ের খেদমত করা বাপ মায়ের কাছে এলাজের জন্য খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা পাঠানো এটা হতেই পারো নাকি অবিল ওয়ালেদান এসানা এবাদতের পরে আল্লাহ বলেছেন আল্লাহ তাবুদুল্লাহ ইয়াহু অবিল ওয়ালেদান এসানা তো ওয়ালেদানের সাথে এহসান করার জন্য তো টাকা পাঠিয়েছেন যাই হোক নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম কি শিখালেন ওই লোককে ফাকাব্যের তকবির দাও নামায় তো শিখাননি ইকতাদায় তো বেহাদ আলিমাম শিখাননি আনা ইমাম উল্লিমান হাজার আমল একাই নেওয়া শুরু করেছে ওই লোকটি দেখো এটা বইলে শুরু করো কারণ হইতে পারে তোমার পিছনে কেউ আসতে পারে ঠিক কিনা টিভিতে যেসব ইসলামিক টিভিতে বাংলাদেশে কয়েকটা ইসলামিক টিভি ইসলামের নামে টিভি আছে তো ইসলামিক টিভিতে যেসব বক্তারা আসছে আর আবার অনেকে তাদের মধ্যে বিদাতপন্থী আছে যারা নিয়ত পড়া সমর্থনে আছে তাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা তো ওখানে নেকির কাজে আসছেন তো ওখানে বলছেন যে আনামুদার রেশন লেমান হাজারা টিভি অমাল্লামী হাজার আমি আলোচনা করছি যারা টিভিতে এখন হাজির হয়েছেন টিভির সামনে পর্দার সামনে আর যারা এখন আসেনি কিছুক্ষণ পরে আসবেন দশ মিনিট যাওয়ার পরে তাদেরও আমি দরজ দিচ্ছি তাদেরও ইসলামিক আমি স্পিচ দিচ্ছি বলছেন তারা কেন বলেন না আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে ওইখানে বলা লাগে না আরাম নামাজে বলা লাগে এর আগে বলেছি জাকাতে কোন ব্যক্তি বলে না জাকাত দেওয়ার সময় বলে যে না হয়তো জাকাতা তো নামাজ যেমন ফরজ জাকাত ওইরকম ফরজ শুধু নামাজে বলেন আর রোজাই বলেন আর হজে বলেন কলেমা পড়াই বলেন আমি নিয়ত করছি কলেমা পড়ার হ্যাঁ বলছেন কখনো অথচ কালেমা পড়া হচ্ছে ইসলামের প্রথম রুকুন নামাজের আগে নবীলাম তাকবির দিয়ে নামাজ শুরু করতে বললেন ফাকাবির তাকবির দিয়ে নামাজ শুরু করো আর নিয়ত করতে হবে নিয়ত যখন বললাম তখন নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত করতে হবে নিয়ত করাটা নামাজের আগেই তো ওটাও একটা শর্ত ওটা একটা শর্ত আর নিয়ত অন্তরে করবেন আর যখনই আপনি নামাজের জন্য দাঁড়াচ্ছেন তখন আপনার মনে এমনিতে অটোমেটিকলি নিয়ত হচ্ছে হ্যাঁ নিয়ত মানে অন্তরের সংকল্প ইচ্ছা ইচ্ছা কি আমি এখন নামাজ শুরু করতে যাচ্ছি তাই না এর নাম হচ্ছে নিয়ত আসলে আলাদা করে ওর জন্য দশ সেকেন্ড সময় দিয়ে দাঁড়াইতে হবে তারপরে না পাঁচ সেকেন্ডও নেই ওর জন্য এমনিতে যেমনই দাঁড়াচ্ছেন একামত হলো দাঁড়িয়েছেন অথবা নিজে একা নামাজ পড়ছেন দাঁড়িয়েছেন কেবলা মুখ হয়েছেন তখনই যে নিয়তটা হচ্ছে আমি কি করছি এখন ওটার নামে হচ্ছে নিয়ত এর জন্য পৃথক আলাদা সময় লাগেন এই নিয়ত অবশ্যই আছে অন্তরে নিয়ত করা অন্তরের সংকল্প ইচ্ছা করা এটা শরীয়তে আছে ফাকাব্যের নামাজ শুরু হবে তকবীর থেকে অতপর তুমি পাঠ করো তোমার সাথে যা সহজ হয় কোরআনের থেকে কোরআনের যে অংশটুকু তোমার জন্য সহজ হয় তা পাঠ করো এখানে একদল সুযোগ পেয়ে গেল যে কোরআন যা সহজ হয় তাই পাঠ করতে বলা হয় তাহলে সুরা ফাতেহা পড়া ফরজ নাই সুরা ফাতেহা পড়া রুকুন নাই অজিব তাদের কাছে এমামের জন্য পর্যন্ত তাদের কাছে সুরা ফাতেহা পড়া ফরজ রুকুন নাই সুতরাং এমামও যদি সুরা ফাতেহা না পড়ে তাদের নামাজে কি করে তকবির দিল আর দেওয়ার পরে যদি কোরআনের যে কোনো জায়গা থেকে ছোট্ট তিনটি আর রহমান আল্লাহ কোরআন খালাক আল ইনসান আল্লাহ আকবর রুকুতে চলে গেল নামাজ হয়ে যেত বুঝতে পেরেছেন কিন্তু মনে রাখবেন যে একটি আয়াত আর একটি আয়াতের তফসিল করে একটি হাদিস আর একটি হাদিসের তফসিল করে ভালো করে মনে রাখবেন এই হাদিসের শেষে আসছে আবু দাউদে আছে কিতাব ওই ব্যক্তিকে নবী করিমসাল বলেছেন অতপর তুমি পাঠ করো তকবির দেওয়ার পরে অম্মুল কিতাব অমুল কিতাব কাকে বলে কিতাবের মা বা কিতাবের মূল উম্মন মানে মাও হয় উম্মন মানে মূল শেকড় কিতাবের মূল হচ্ছে সুরা ফাতিহা কোরআনে কেরিমের মূল যা দিয়ে শুরু হয়েছে আর কোরআনে কেরিমে যা কিছু আছে তার দিকে সুরা ফাতে ইঙ্গিত আছে হক বাতিল লড়াই হক থাকবে বাতিল থাকবে দুনিয়াতে হকপন্থী পুরস্কৃত আর বাতিলপন্থী গজবপ্রাপ্ত আর গুমরা দল্লিন আল্লাহ পাক সেটা ফাতে উল্লেখ করেছেন আর এই বিষয়টা গোটা কোরআনে কারিমে পেশ করা হয়েছে হক পন্থীরা কাল্লা সম্মানিত করেছেন নো আলি ইসলাম ইব্রাহিম আলী ইসলাম মুসা আলি ইসলাম ইসা আলি ইসলাম পন্থী নোহের জাতি আদের জাতি আদ জাতি সামুদ জাতি লুত আলি ইসলামের জাতি তারপরে আপনার ফেরাউন ইত্যাদি সবগুলিকে বাতিলপন্থী আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন তাদের ঘটনা বলি আল্লাহ কোরআন বয়ন করেননি তাহলে সুরা ফাতে এই জন্য গোটা কোরআন কেরিমের মূল তো একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে তারপরে হাদিসের ক্ষেত্রে মহাদিসের নিকটে রেওয়ায়ত বিল মানা মানে নবী শাসন যেই শব্দ বলেছেন সেই শব্দই বয়ন করতে হবে তার বিকল্প শব্দ মানে তার অর্থ পেশ করা যাবে না এমন কড়া শর্ত লাগানি এইরকম শক্ত শর্ত লাগালে অনেকে হয়তো নবী শাসনের শব্দটা মুখস্থ রাখতে পারেন কিন্তু ভাব অর্থ জানা আছে ভাবটা পেশ করতে পারবে কিন্তু শব্দ পেশ করতে পারবে না তাহলে হাদিসটা ভয়ে বয়ানি করতো না তাহলে হাদিসটি থেকে যেন আমাদের কাছে পৌঁছিত না বুঝতে পারছেন কথা যেমন উদাহরণ দিই আমি যে ভাষা দিয়ে বলছি সেই ভাষা দিয়ে আপনি আমার কথাটা পেশ করতে পারবেন কিন্তু আমার কথাটা ভাবটা আপনার ভাষা আপনি পেশ করে দিতে পারবেন হ্যাঁ একটা দুটা বাক্য যদি আপনাকে কখনো পেশ করতে বলা হয় যেমন আমি বললাম নামাজের রুকুন সম্পর্কে হ্যাঁ নামাজের শর্ত সম্পর্কে নামাজের অজেবাদ সম্পর্কে আমি হু যেই ভাষা দিয়ে বলি সেই ভাষা দিয়ে জটিল পেশ করা কিন্তু আপনাকে যদি বলা হয় যে নামাজের রোকন কয়টা তা আপনার ভাষা আপনি পেশ করতে পারবেন কারণ শুনলেন একটু আগে ঠিক না এটা বলে রেওয়ায়ত বিল মানা মানে ভাবটাকে রেওয়ায়ত করা বর্ণনা করা তো মহাদিস আমরা ভাব নবী সাল্লামের কথার ভাব বর্ণনা করাকে জায়জ করেছেন সুরা ফাতেহা পাঠ করো এরই ভাব হচ্ছে বিকল্প শব্দ হচ্ছে যা সহজ হয় তা পাঠ করো দুটোতে কোনো বিরোধ নেই দুটোতে কোনো বিরোধ নেই কেমন করে বিরোধ নেই এই জন্য বিরোধ নেই যে ভাষ্যকারগণ অলমাই কেনাম বলেছেন যে সবচাইতে সহজ সুরা হচ্ছে সুরে ফাতেহা সবচেয়ে সহজ সুরা হচ্ছে সুরে ফাতেহা কারণ নবিসাল্লাম এক হাদিসে বলেছেন যে সুরা ফাতেহা পাঠ কম্বুল কিতাব পাঠ করো আর এক হাদিস আছে ইকরামা তায়াস্তারা মিনাল কোরআন যা সহজে পাঠ করো তাহলে একটা হাদিস আর এক হাদিসে তফসির করে সুতরাং সবচেয়ে সহজ আমরা ধরবো কি সুরায় ফাতেহা আর এটা বাস্তব এটা ছোট ছেলেকে আপনি সুরা শিখেছেন লাগেন প্রথম কোন সুরা মুখস্থ করেন সুরা ফাতেহা এটা নিউ মুসলিমকে আমরা মুখস্থ করাই সুরা এখলাস নাস ফালাকের আগে সুরা ফাতে মুখস্ত হয় সুরা ফাতে মুখস্ত হয় সুরা ফাতিহা সবচেয়ে সহজ সুরা আল্লাহ পাকের নিকটে জি জারি আল্লাহ পাক কোরআনে কেরিম শুরু করেছে উপদেশ গ্রহণের জন্য যখন কোরআনকে সহজ করেছেন সহজ যেটা করার দিক থেকে অর্থ বোঝার দিক থেকে সেই সহজ প্রথমে রেখেছেন সোমবার তারপরে রুকু করো এমনকি তুমি রুকুতে প্রশান্তির সাথে অবস্থান করবে রুকুতে ইতমিনানের সাথে স্থিরতার সাথে তুমি রুকু আদায় করবে সোম্মারফা তারপরে তুমি মাথা উঠাও রুকু থেকে হাত্তা তাতা দেলা কায়মান এমনকি তুমি সোজা তাতা দেলা মানে সোজা হয় এতে দাল আর কায়মান মানে দাঁড়ানো সোজা হয়ে দাঁড়াবে তাহলে রুকু থেকে ওইটা সোজা দাঁড়াইতে হবে রুকু থেকে উঠলেন প্রথম কথা রুকু তাতমাইন্না রাখেন রুকুতে এমন ভাবে রুকু করতে হবে যাতে মাথা পিঠ বরাবর হয় এইরকম রুকু অনেকের না এরকম চলবে না হ্যাঁ তারপরে রুকু থেকে উঠে সোজা দাঁড়াইতে হবে তাতা দিল কায়মান সুম্মাসুদ তারপরে সেজদা করো হ্যাঁ তাতমাইন না সাজদান এমনকি সেজদাতে তুমি প্রশান্তি গ্রহণ করো ইতমিনানের সাথে ধীর স্তরের সাথে রুকু এই সিজাতে থাকেন তাহলে সেজদায় গেলেন মাথা ঠাকালেন আর উঠে গেলেন না এরকম চলবে না তারপরে সেজদা থেকে মাথা ওঠাও হাত্তা তাতমাইন্না জালেসান তারপরে ধীর স্থিরতার সাথে ইতমেনার সাথে বসো তাহলে দুই সিজার মাঝখানেও বসতে হবে ইতমেনানের সাথে সেজদা থেকে একটু উঠে আবার শেষদা একটাই সেজদা গণ্য হবে যারা সেজদা থেকে একটু উঠলো অর্ধেকটা উঠলো বসেনি আর আরেক সেজদা দিয়ে দিল একটি সেজদা গণ্য হবে দুটো সেজদা নয় কারণ নবী সাল্লাম ইতমিনার সাথে বসতে বলেছেন সুম্মাসু তারপরে সেজদা করো হাত তাত মাইন্না সাজেদান এই দুই সেজদা করতে হবে কিন্তু হাদিসে সংক্ষেপ করা হয়েছে সুম্মা খালেদা আলী কাফি সাল্লাতে কুল্লেহা তারপরে তোমার পুরো নামাজে মানে এক ডাকাত নামাজের বাহ্যিক আমলগুলি শিখিয়ে দিলেন এখানে নবী করিম ভিতরে কি পড়তে হবে না হবে ওইসব হ্যাঁ তসবির রুকুর তসবি সেজদার দুই সেজদার মাঝখানে তারপরে রুকু থেকে উঠিয়ে এসব কিছু শেখাননি এটা পুরো নামাজ আখরা হুসাবা এই হাদিসটি সাতজন মহাদ্দেশ বর্ণনা করেছেন কে এমাম ইবিন হাজারের নিকট লেখকের নিকট সাতজন এমাম বললে এমাম আহমদ আর তারপর ছয়টি কিতাবের সংকলন এমাম বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবিন মাজাই সাতটি কিতাব আছে ওল্লাফুল বুখারি শব্দগুলি বুখারি তাহলে শব্দের পার্থক্যের সাথে আছে কিন্তু ভাব অর্থ মোটামুটি কাছাকাছি মাজা আছে মুসলিম মুসলিমের সনদে হাত্তা দাঁড়িয়েও সোজা তাহলে দাঁড়ালেন আর চলে গেলেন এরকম না এইরকমই আছে ফিহাদিস রাফে রাফে বর্ণনা করেছেন ইমাম আহমদের নিকট ইবিন হেবানের নিকট হাত্তা তাতমাইন না কায়মান এই শব্দ আছে বলে আহমদ মুসনাদ আহমদে আছে ফাআকিম সুলবাকা তোমার পিঠটাকে রুকু থেকে সোজা কর রুকু থেকে উঠে সুলমুন মানে হচ্ছে পিঠ এই পৃষ্ঠ দেশ তোমার পিঠটাকে সোজা করো হাত্তা তারজিয়াল এজামো এমনকি হাড় হাড় হাড্ডিগুলি যাতে করে আপন আপন জায়গায় ফিরে যায় দেখেন বাঁকা হয়ে থাকলে কিন্তু হাড্ডি আপন জায়গায় নেই বাঁকা আছে যখন সোজা হয়ে যাবেন যে হাড্ডি যেখানে ছিল সব পৌঁছে গেল আপন জায়গায় হ্যাঁ এটা বলা হয়েছে হাদিসে নাসাই আছে আর আবু হাদিসে রাফে রাফের হাদিসে ইন্নাহা তোমাদের কারো নামাজ সম্পূর্ণ হবে না হাত্তা যতক্ষণ পর্যন্ত উযু সম্পূর্ণ না করবে সুন্দর করে কামা আমার আল্লাহ তাআলা যেমন ভাবে আল্লাহ পাক হুকুম করেছেন আল্লাহ পাকের হুকুম কেমন হুজুর আগে পায়ের কথা হ্যাঁ আগে মাথার কথা আগে মুখমন্ডল কথা সুতরাং গোসলের পানি মাথায় ঢাললেন আর বলেন গোসল তো করেছি উজু না করলে কি হবে অঙ্গগুলি তো ধোয়া হয়ে গেছে আর ওই গোসুল দিয়ে নামাজ পড়ে নিলেন যেমন এক ফতুয়া আছে এটা ঠিক নাই তার তীপ যেইভাবে আল্লাহাক উল্লেখ করেছেন সেইভাবে আপনাকে উজু করতে গোসলের আগে যদি উজু করে নেন আর তারপরে গোসল করেন তাহলে অসুবিধা নেই সুম্মায়ুকাবির তাহলে উজু করার পর কি করবে আল্লাহ পাকের তকবীর পাঠ করবে আল্লাহ আকবর তকবীর বলা হয়েছে সুতরাং অন্য কোন আল্লাহ পাকের গুণ বাচক কোন বাক্য দিয়ে নামাজ হবে না কেউ যদি আল্লাহ আকবর না বলে আল্লাহ আজিম হ্যাঁ আল্লাহ জলিল আল্লাহ আজল আল্লাহ আজম চলবে চলবে না চলবে না না কিন্তু কিছু ফেকার কেতাব আছে চলবে চলবে কথা আল্লাহর যে কোন রকমের সানা হইলেই চললো আল্লাহ আকবর বল নবী করিম সাল্লামের জীবনে বা সাহাবাহামদের জীবনে কোন একজন সাহাবি পর্যন্ত কোনদিন এইরকম করে নামাজ পড়েনি তাকবীর দিয়ে নামাজ পড়েছে মানে আল্লাহ আকবর দিয়ে নামাজ পড়েছে সোহান আল্লাহ না নামাজ এরকম পড়েনি হ্যাঁ আলহামদুলিল্লাহ না এরকম করে নামাজ পড়েনি আল্লাহ আকবর আল্লাহ আজম না নামাজ পড়েনি এরকম এমন কি আর এক ফতুয়ায় আছে আতাউর ভাই সামনে আছে কিন্তু দাওরা হাদিস পাস সেই জন্য বলছি আছে না ফার্সি মাসে নামাজ হবে তকবির হবে না আল্লাহ বুজুর্গ বার্তার আস এটা আল্লাহ আকবর অর্থ ফার্সিতে আল্লাহ আকবর অর্থ হচ্ছে আল্লাহ বুজুর্গ বার্তার আস আল্লাহ হচ্ছেন বুজুর্গ বার্তার মানে সবচেয়ে বড় এটা বললেও নামাজ হয়ে যাবে তাহলে যেই মজহাবের ফেকাতে ফার্সিতে তকবির দিলে নামাজ হয়ে যায় তাদের জুমার খুদবা ঈদের খুদবা কেন আবার বাংলায় হবে না আমার প্রশ্ন থাকলো তাদের কাছে জবাবদার তাদের কাছ থেকে চাই যাদের ফিকার কিতাবে আছে যে সুরা ফাতেহা বিল্লকাতিল ফার্সিয়াতে নুরুলা নোয়ারে আছে ফিকার কিতাব আছে ফতোয়ার কিতাব আছে আলেম ফাজেল আর তারপরে দাওরা এসব কিতাব কমি মাদ্রাসাতে পড়ানো হয় সব দিয়ে যে ফার্সি ভাষায় সোরা ফাতে পড়লেও নামাজ হয়ে যাবে যে মজাবে তাদের কাছে বাংলা ভাষায় বা ফার্সি ভাষায় আরবি ছাড়া জুমার খুদবা কেন চলবে না ঈদের খুদবা কেন চলবে না এই মুসলিম জাতিকে দিনের জ্ঞান থেকে এইভাবে বঞ্চিত কেন রেখেছে বছরে বাউন্নটা সপ্তাহে বাউন্নটা জুমার মাধ্যমে আমাদের মন্ত্রী মিনিস্টার আর পুঁজিপতি যারা কোনো আজ মহফিলে আসবে না কিন্তু জুমায় আসবে ঈদে আসবে তারা দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান হাসিল করতে পারতো না তাহলে এতে থেকে বঞ্চিত রাখেনি জবাব দিতে হবে কিয়ামতের দিনে যে নিজের মজাহে সুরা ফাতেহা ফার্সিতে যায় তকবিরে তাহারিমাস ফার্সিতে যায় আর আবার জুমার খুদবাটাই শুধু না যাইজ হ্যাঁ জুমার খুদবা না যাইজ জুমার খুদবা নবী সাল্লাম কখনো আরবি ছাড়া দেননি সেই জন্য নাকি না যাইজ তো নবী সাল্লাম আর ফার্সিতে সুরা ফাতে পড়েছেন নাকি তকবির তাহারিমা দিয়েছেন নাকি তারপরে আরো মজার কথা নবী করিম সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করেন কোন ফার্সি ভাষা মশলা জিজ্ঞেস করেছেন নাকি বাংলা ভাষা মাসলা জিজ্ঞেস করেছেন না উত্তর দিয়েছেন তাহলে আপনাদেরকে আমার কাছ থেকে কোন মাসলা জানতে হলে আরবিতে সলভ করতে হবে আর আমি উত্তর আরবিতে দেব কারণ নবী করিম সাল্লাম আরবিতে জবাব দিয়েছেন ফতুয়ার আর আরবিতে সাহাবিরা জিজ্ঞাসা করেছেন মাসলা বোঝা গেছে যারা বলবেন যে জুমার খুদবা যেহেতু নবী আরবিতে দিয়েছেন সুতরাং আমাদের আরবিতে দিতেন নবী সাল্লাম উত্তর দিয়েছেন মাসলাম সাহেলের আরবিতে আর সাহাবিরা সওয়ালও করেছেন প্রশ্ন করেছেন আরবিতে সুতরাং আপনারা যে কোনো মাসলা জিজ্ঞেস করবেন টিভিতে জিজ্ঞাসা করেন ওই ভাইদেরকে বলছি যারা জুমার খুদবাকে বাংলাতে জায়জ মনে করেন উর্দুতে জায়জ মনে করেন তাদেরকে বলছি যে আল্লাহর আগে আরবি শিখেন কারণ দিনের মাসলাম মাসাইল জানতে হবে আর আরবি ছাড়া জানা যাবে না আর আলেম সাহেবদেরকে বলছি যে ভালো করে আরবিতে পাণ্ডিত্য হাসিল করেন কারণ আরবিতে উত্তর দিতে হবে বাংলাতে উত্তর দেওয়া যাবে না বুঝছেন সেটা যখন ঠিক নয় আসলে সওয়াল জবাব যে কোনো ভাষাই করা যাবে জুমার খুদবা ঈদের খুদবাও যে কোনো ভাষাই করা যেই ভাষার লোক সেখানে সিংহভাগ সেখানে সেই ভাষাতে খুদবা হওয়া উচিত বক্তব্য হওয়া উচিত খুদবা মানে বক্তব্য জুমার খুদবা মানে জুমার বক্তব্য আর ঈদের খুদবা মানে ঈদের বক্তব্য নবী করিম সাল্লাম আরো বলেছেন ওই হাদিসটাই যে হাদিসটা রাফে থেকে নাসাই আর আবু দাউদ আছে ফাইন কানা মা কা কোরআনুন তোমার কাছে যদি কোরআন থাকে মানে কোরআন যদি মুখস্থ থাকে ফাকরা তাহলে কোরআন পাঠ করো ওয়াইল্লা আর যদি মুখস্থ না থাকে ফাহমাদিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করো ওয়া কাব্যের হু আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব বয়ান করো ওয়াহাল্লিল হু আল্লাহ ইলাহিল্লাহ পাঠ করো এটা কার জন্য যেই ব্যক্তি নতুন মুসলিম হয়েছে তার জন্য একটা নাবালক ছেলে সাত বছর বয়সে পড়ে গেছে এখনো ব্রেন পচা সরা মুখস্থ হয় না সোরা ফাতে মুখস্থ করতে পারে না তার জন্য আর এই নয় যে আপনার বয়স পনেরো বছর হয়ে গেছে নামাজ ফরজ পনেরো বছর আঠারো বছর হয়ে গেছে বিশ বছর বলছে ভাই সুরা ফাতে মুখস্থ করা মুশকিল লাগছে আর তসবি তসবি এসব মুখস্থ মুশকিল লাগছে আর হাদিসে তো আছে যদি কোরআন মুখস্থ না থাকে তো কি করো তকবির পাঠ করো আল্লাহর গুণগান করো আর আল্লাহ পাকের সানা করো ইসনি আলী হ্যাঁ আলী আল্লাহ পাকের সানা গুণগান পেশ করো তাই করবেন নাকি চলবে না যাইজ না প্রথম দিন মুসলিম হয়েছে কালিমা পড়েছে পঞ্চাশ বছর বয়স মুখস্থ হইতে এক সপ্তাহ লেগে যেতে পারে সুরা ফাতিয়া বলবে যে নামাজ পড়িও না সুরা ফাতিয়া মুখস্থ তারপরে নামাজ আজকে নামাজ শুরু করো কি বলবে আল্লাহ নামাজ পড়বে যা মুখস্থ আছে যা যা আছে তার পেটে তা দিয়ে নামাজ পড়বে যতটা তার এলেম আছে তা দিয়ে নামাজ পড়বে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে এই হাদিসে তাহলে হাদিসের বিভিন্ন ভাষাগুলি দিয়ে অনেকগুলো মাসলা আমরা জানতে পারছি তাই না সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় বলে আবি দাউদ আর আবু দাউদে রয়েছে সোম্মাকরাবে অম্মিল কিতাব অতপার পাঠ করো সুরা ফাতিহা মানে তকবির দেওয়ার পরে ওই ফাকাব্বের পরে ফাকাব্বের সোম্মাকরাবে অম্মিল কিতাব তারপরে সুরা ফাতিহা পাঠ করো অভিমাসা আল্লাহ আর তারপরে আল্লাহ যতটুকু চান সুরা ফাতিয়া পাঠ করতে অবশ্যই আর তারপরে যতটা ইচ্ছা কোন সুরা আর না হয় বড় সুরা হলে তার কিছু অংশ হলে ইবনে হেব্বান ইবনে হেব্বানে রয়েছে তার তুমি তারপরে যা চাও তারপর মানে সুরা ফাতেহার পরে অতিরিক্ত পড়াটা হচ্ছে কি সন্ন্যাত সুরা ফাতেহার পরে বাকি তেলাওয়াত সুরা বা কোন সুরার অংশ এটা সন্ন্যাত এটা ওয়াজেবাত নয় আর এটা রুকনো নয় এই ছিল হাদিস আর সময় সোয়া দুটো প্রায় কাছে গেছে তারা আজকে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ তালা বাকি মাসাইলগুলি আলোচনা আরো এই মর্মে বেশ কিছু হাদিস এসছে আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তালা চোদ্দটি যে রুকুন আর আটটি ওয়াজেবাত নামাজের আর বাকি গুলি এই সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করব আর আপনারা যতটুকু দিবেন দিবেন আর যদি কৃপণতা বকিলি করেন তো বাকিটা আমি দেবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তা আগামী সপ্তাহে এটা রিভাজ হবে ইনশাআল্লাহ ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহ